তাফসিরে ষোলো নম্বর আয়াতে কারিমে আলোচনা করেছে যে ওয়ানাহনু আকরাবইলাইহে মিন হাবলিল ওয়ারিদ এই আয়াতের তাফসির দিয়ে আমরা গত তাফসিরে আলোচনা শেষ করেছি এরপরে আল্লাহ সুবাহতালা বলতেছেন যে আমি শুধু তোমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করি এমন না তোমাদের কাজগুলাকে রেকর্ড করার জন্য তিন ধরনের ব্যবস্থাপনা করে রেখেছি সোভার আমাদের আমলগুলাকে কাজগুলাকে আল্লাপাক রেকর্ড করে রাখার জন্য তিন ধরনের ব্যবস্থাপনা এক ধরনের ব্যবস্থাপনা হল কিতাবাত লেখনির ব্যবস্থাপনা আল্লাপাক লেখার ব্যবস্থা করে রেখেছে আরেক ধরনের ব্যবস্থাপনা হল আল্লাপাক এগুলাকে রেকর্ড করে রাখার ব্যবস্থাপনা করেছে আওয়াজগুলো সাউন্ডগুলো প্রকৃতির সাথে রেকর্ড হয়ে যাচ্ছে এগুলো আকাশের সাথে বাতাসের সাথে মিশ্রিত হয়ে এটা আল্লাপাক সংরক্ষণ করে রাখতেছেন এজন্য বর্তমান বিজ্ঞানীরা বলতেছেন যে নবী সাল্লামের হাদিস আমরা তো এখন লেখনির মাধ্যমে হাদিস পাই আধুনিক বিজ্ঞান বলতেছে যে নবী সাল্লামের হাদিস নবী সাল্লা সাল্লামের কণ্ঠে তারা বের করতে পারবে এটা নিয়ে গবেষণা চলতেছে অর্থাৎ নবী সাল্লাম যে চোদ্দশো বছর আগে কথাগুলা বলছেন মদিনাতে সেই বাতাসগুলো নিয়ে রিসার্চ করলে ওই বাতাসগুলোর মধ্যে নবী সালামের সাউন্ডগুলো মিশ্রিত আছে ওখান থেকে যদি বের করা যায় তাহলে নবী সালামের হাদিস নবী সালামের কণ্ঠে শোনা যাবে সোহান এটা নিয়ে গবেষণা চলতেছে যে নবী সালামের হাদিস নবী সালামের কণ্ঠে নিয়ে আসা আল্লাহ পাক মানুষের এই আমলগুলোকে কাজগুলোকে এইভাবেও সংরক্ষণ করেন আবার আল্লাপাক ভিডিও করেন একেবারে কাজটা আমি কিভাবে করতেছি না করতেছি সব কিছুকে আল্লাপাক ভিডিও আকৃতিতে ধারণ করে রাখতেছে কেয়ামতের ময়দানে আমার সামনে আপনার সামনে এটিকে দেখানো হবে যে তুমি এই রকম এইভাবে করেছিলে আল্লাপাক সেই কথাটির বর্ণনা এইভাবে দিচ্ছেন ইজিয়া তালাক কাল রব্বুল আলমিন বলেন এর বাহিরে আমি তোমার ডান দিকে এবং বাম দিকে দুইজন ফেরস্তাকে সুন্দরভাবে আমি বসিয়ে রেখেছি সোহান দুজন ফেরস্তাকে বসিয়ে রেখেছি আনিল ইয়ামিন ও আনিস সিমাল ডান পাশে এবং বাম পাশে এদের নাম কি একজনের নাম কারামুন একজনের নাম কাতেবিন নাকি হ্যাঁ হ্যাঁ এই ডিপার্টমেন্টের নাম হলো কেরামন কাতেবিন আল্লাহাক বলছেন কেরামন কাতেবিন তোমরা যা কিছু করো কেরামন কাতেবিন কেরামন কাতেবিন মানে সম্মানিত লেখক বৃন্দ এই কাতেবেরা সম্মানিত লেখক বৃন্দরা তোমাদের এই কার্যক্রমগুলো জানেন তারা লিখে রাখেন তাহলে এরা এই ডিপার্টমেন্ট কেরামুন কাতেবিন বিভাগ আমাদের ডান পাশে একজন বাম পাশে একজন দুইজন প্রহরী যারা যারা চব্বিশ ঘন্টা দিনে রাতে আমি ঘুম গেলেও তারা সাথে থাকে আমি জাগ্রত থাকলেও তারা সাথে থাকে আমি টয়লেটে গেলে সেখানেও থাকে সব জায়গায় এই দুজন সাথে আছেই এই দুজনকে রেখে যে ভাই তোমরা একটু বসো আমি একটু এই কাজটা করে আসি তোমরা এখানে একটু বসো আমি ঘুষের টাকাটা নিয়ে আসি যাতে কেমন কাদেবিন দেখলো না এরকম যদি তাদের সাথে আমাদের কথাবার্তা হইতো দেখতেন যে কত আগে আমরা লাইন করে ফেলতাম তাদেরকে টাকা পয়সা দিয়ে কিছু দিয়ে যে ভাই তুমি এখানে বসো বা লেখিও না এটা এটা তোমাকে আমি এই ব্যবস্থাপনা করে দিচ্ছি কিন্তু আল্লাহ পাক এমন ব্যবস্থাপনা করেছেন তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই কিন্তু আমাদের সাথে তারা আছেন আমাদের কাঁধে তারা বসে আছেন আল্লাহ বলতেছেন আনিল কাঈদ কাঈদ মানে বসে আছেন আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে বসাই দিচ্ছেন তারা ইচ্ছা করলেও এখান থেকে আলাদা হতে পারেন না আল্লাহ পাক এমন ভাবে আমাদের সাথে সংযুক্ত করে দিচ্ছেন যে এরা ইচ্ছা করলেও এটা থেকে আলাদা হতে পারে না আবার আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে দিয়েছেন যে তাদের মাঝে মধ্যে টয়লেটে যাওয়ার দরকার হয় না যদি এরা একটু টয়লেটে যাওয়ার দরকার হইতো তাহলে তো আমরা ওই ফাঁকেতে কিছু করে ফেলতে পারতাম কিন্তু এখান থেকে তাদের বাইরে যাওয়ারও দরকার হয় না খাওয়ারও দরকার হয় না খাওয়ার জন্য গেল যে এখন খাবারের বিরতি দিল তারা সেই সুযোগে আমরা কিছু করে ফেলতে পারতাম তাও না এমনভাবে সংযুক্ত তাদের খাওয়া দাওয়া টয়লেট কিছুর দরকার নাই সারাক্ষণ এইভাবে তাইদ এখানে তারা বসে এবং রাব্বুল আলমী তাদেরকে এমন ক্ষমতা দিচ্ছেন যে তারা শরীরের একেবারে ভিতরে পর্যন্ত আমার কি চিন্তা ভাবনা করতেছি কি করার পরিকল্পনা করতেছি সব কিছু তারা উপলব্ধি করতে পারে সুহান আল্লাহ বলেন বান্দা তুমি মুখের থেকে এমন এমন শব্দ তুমি বের করতে পারো না যে শব্দটিকে রেকর্ড করার জন্য আমার একজন অতন্দ্র প্রহরী নিযুক্ত নাই মানে তাকে ফাঁকি দিয়ে তুমি তোমার মুখ থেকে এমন কোন শব্দ এমন কোন লব্জ তুমি বাহির করতে পারবে না আর তোমার নিকটে হক সহকারে সাকরাতুল মাউত আসবে সোহান সাকরাতুল মাউত আসবে ওই জিনিস জিনিস থেকে পলানোর জন্য তুমি চেষ্টা চালিয়ে সারা জীবন যেটা থেকে বাঁচার জন্য যে যত রকমের উপায় আছে সকল উপায় অবলম্বন করে মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলতেছেন যত বাঁচার চেষ্টা করো এই সাকরাতুল মাওত আসবেই এটা হক এটা সাকরাতুল মাওত হক এটা সত্য এটা আসবেই এটা থেকে তুমি বাঁচার জন্য যত চেষ্টাই করো না কেন আল্লাহ পাক কোরআনে কারিমের অন্য সুরার মধ্যে আল্লাহ পাক করেন যে মালাকুল মাওত তোমার কাছে অবশ্যই মোলাকাত করবেই যেটা থেকে তাপের রো নামিন হো যেটা থেকে তুমি পলানোর জন্য পালিয়ে বেড়ানোর জন্য যত চেষ্টা করো না কেন মোলা সেই মালাকুল মাউত তোমাদের সাথে মোলাকাত করবেই সাকরাতুল মাউত সাকরাতুল মাউত মানে মৃত্যুর যন্ত্রণা মৃত্যু সহজ বিষয় না মৃত্যু শুধু মালাকুল মাউত আসলো আর এক সেকেন্ডে রুহুটা নিয়ে গেল আমি টেরো পাইলাম না এরকম না মৃত্যুটা মৃত্যুর একটা সাকরা আছে সাকরা সাকরা মানে যন্ত্রণা একটা কষ্টদায়ক মৃত্যুর আগে একটা সাকরা আছে সাকরাতুল মাওত যেটার নাম নবী সাল্লাম যখন এতেকাল হচ্ছেন এতেকালের পূর্ব মুহূর্তে ইয়াতাগাশাহু সাওবাহু আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় ভিজিয়ে ভিজিয়ে পানি নিয়ে নবী সাল্লামের পুরা শরীর মুছে দিচ্ছেন নবী শরীর মোবারক থেকে শুধু ঘাম বের হচ্ছে মনে হচ্ছে প্রচণ্ড গরম ঘাম বের হচ্ছে আর আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুছতেছেন তখন নবী সাল্লামকে আয়সা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনার কি কষ্ট হচ্ছে তখন নবী সাল্লাল্লাহু বললেন সাকরাত আয়সারে সাকরাতুল হক মৃত্যুর যন্ত্রণা এটা হক এটা সত্য আমার এখন যেটা হচ্ছে এটা সাকরাতুল মাউত সুহান নবী সাল্লামের যদি সাকরাতুল মাউত হয় তাহলে আমার আপনার এবার সাকরাতুল মাউতের অবস্থাটা কেমন হবে মৃত্যুর যন্ত্রণা আবু বকর রদি আল্লাহ যখন এতেকাল করবেন আশারাদ বলতেছেন আমি আমার আব্বার ফাঁসে বসে আমার আব্বার অসুস্থতা দেখে কাতরানো দেখে আমি একটি কবিতা বলতেছিলাম মানে আবু বকর আদিল্লাহর অভ্যাস ছিল যখন জ্বর উঠতো তখন তিনি কবিতা বলতেন বুঝছেন এটা আরেক অভ্যাস অনেকে আছে দেখবেন বাথরুমে ঢুকে গান গায় এরকম মানুষ দেখছেন গোসল করতে গেছে বাথরুমে ঢুকছে বাথরুমে ঢুকে গান গায় তো আবু বকর রদি আল্লাহ তালহু তিনি তো মক্কা আমার অধিবাসী ছিলেন এই সাহাবিরা যখন হিজরত করে মদিনা গেলেন তখন মদিনা গিয়ে তখন তাদের জ্বর হইতো কিছুদিন পর পর জ্বর হইতো মদিনা এলাকাটা জ্বরের এলাকা এখনো হাজি সাহেবেরা মদিনায় গেলে অনেক হাজি সাহেবের জ্বর হয় মদিনা একটু ঠান্ডা এলাকা এবং আবহাওয়া আলাদা হওয়ার কারণে মক্কা থেকে সেখানে জ্বরে আক্রান্ত হইতেন তা আবু বকর আদালতানুর যখন জ্বর হইতো তখন তিনি আরবি সাহিত্যের অনেকগুলো কবিতা বলতে থাকতেন জ্বর হইলে তো যখন আবু বকর আদালতানু এন্তেকাল করবেন তা আয়সার আনহা তার সামনে বসে কবিতা বলতেছেন তখন আবু বকর আদালতানু বললেন আয়সা আমার এটা অসুস্থতা না আমার এটার নাম হলো সাকরাতুল মাও সুফান আল্লাহ নবী সালাম বলেন তাওবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে মা আলাম ইউগার গার গারগারা আসা পর্যন্ত গারগারা মানে সাকরাতুল মাও সাকরাতুল মাউত আসার আগ পর্যন্ত তাওবার দরজা খোলা থাকবে যখন সাকরাতুল মাউত এসে যাবে তখন আর তাওবার দরজা খোলা থাকবে না তখন যত তাওবা করেন ফেরাউনও তবা করছে ফেরাউনের যখন সাকরাতুল মাউত এসে গেছে ফেরাউন তবা করে ফেলছে ফেরাউন ইমান এনে ফেলছে কিন্তু আল্লাহ পাক সেই ইমান কবুল করেন নাই এজন্য তাওবার সময় হলো সাকরাতুল মাওতের আগ পর্যন্ত